বাংলাদেশ জামিয়াতুল সালেকিন ওয়াল জামিয়াতুল আরবিয়া বাইতুলুলম রসুলপুরের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ওহালকায় জিকিরের আজ আখেরি মোনাজাত হচ্ছে আজ একুশ ফেব্রুয়ারি দুই হাজার রোজ রবিবার আখেরি মোনাজাত পরিচালনা করছেন চার তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের আমিরুল উমারা আল জামিয়াতুল আরবিয়া বাইতুল উলুম রসুলপুরের সুযোগ্য পরিচালক আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা চার তরিকার পীরে মোকাম্মেল আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মুতিন নেসারি আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মুতিন নেসারি পীর সাহেব রসুলপুরি আসুন আমরা হজরতকে একটু স্বাগত তাকবির জানাই দিন ইসলাম দিন ইসলাম ওলামায় কেরাম ওলামায় কেরাম মুর্শিদ কেবলার আগমন মুর্শিদ কেবলার আগমন আল্লাহর আলীর আগমন মদজাত আলীর আগমন আরিফ বিল্লার আগমন সুলতানুল আউলিয়ার আগমন रसूलपुर दौरे हदीस मद्रासा उलमाए कराम उलमाए कराम सिलसिले उजानी सिलसिले गंगोही सिलसिले निसारी नरे तलवी السلام عليكم ورحمة الله আওয়াজ বন্ধ করুন আওয়াজ বন্ধ করুন বিশেষ ঘোষণা মাদ্রাসার মহাপরিচালক হিসাবে প্রিন্সিপাল হিসাবে আমি ঘোষণা করছি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকদের ছুটি নাই ছুটি হইতে পারে পরে আপাতত ছুটি নাই কোন ছাত্র বা কোন শিক্ষক এই রিজার্ভ বাসে যাইতে পারবেন না কোন ছাত্র গার্জিয়ান কোন ছাত্র নিয়ে যেতে পারবেন না আবারও শোনেন কোন গার্জিয়ান কোন ছাত্রকে নিয়ে যেতে পারবেন না এটা আমার চূড়ান্ত নির্দেশ এইবার কাজের কথা আসা যাক দ্বিতীয় ঘোষণা এবারকার স্বেচ্ছাসেবকদের কাজে আমি খুশি হয়েছি স্বেচ্ছাসেবকদের কমান্ডারদের প্রতিও খুশি হয়েছি কমান্ডারদের জন্য কর্মীদের জন্য স্বেচ্ছাসেবকদের জন্য রইল আমার আন্তরিক দোয়া সত্যি এবার সুষ্ঠু ইন্তজাম হয়েছে খুশি হয়েছি আমি ভবিষ্যতেও আরো উন্নত হয় আরো তাতে ভালো হয় সেই চেষ্টা করবেন ইনশাল স্বেচ্ছাসেবক যারা তাদের পোশাকগুলি জায়গা মতো জমা দিয়ে যাবেন এগুলি যাতে আগামীতে কাজে লাগে তিন নম্বর ঘোষণা আপনারা বিদেশি মেহমান এলাকাবাসীর জন্য দোয়া করবেন এলাকাবাসী কিন্তু আপনাদের বহুত সহযোগিতা করতেছে এই যে বাঁশ এই বাঁশগুলি আপনাদের কাঁধে করে আনলে আনতে হলে বা গাড়িতে করে আনতে হলে কত কষ্ট হতো এই বাঁশগুলি সব এলাকার বাস এই যে আপনারা চলে যাবেন এক মাস থাকবে দুর্গন্ধ এলাকাবাসী এই কষ্ট করতেছে বা করছে এজন্য তাদের জন্য দোয়া করবেন তাদের মূর্তিগান ব্যক্তি যারা কবরবাসী হয়ে গেছেন তাদের এর ফেরাতের জন্য দোয়া করবেন চার নম্বর ঘোষণা এত বড় মাহফিল এত বড় আঞ্জাম আলহামদুলিল্লাহ আপনারা কালেকশনে পয়সা করি দিয়েছেন যথেষ্ট আপনাদের হাইসিয়াতে কারণ আমি তো বলছি আমার সালেকদের মধ্যে আমার মরিদদের মধ্যে গরিবের সংখ্যাই বেশি তো পর্যাপ্ত পরিমাণে হয় নাই খরচ উঠবে কিনা সন্দেহ তো যাওয়ার আগে দিয়া মাহফিলের খরচ বাবদ স্টেজে রেখে যাবেন আমার হাতে দেওয়ার চেষ্টা করবেন না কর্তৃপক্ষ এখান থেকে গুছাইয়ে নিয়ে যাবে স্টেজে রেখে যাবেন মাহফিলের খরচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন মাহফিলের খরচ বাবদ এবারও নূতন প্যান্ডেল বাড়াইছি সামিয়ানা নূতন দেওয়া লাগছে শর্টকেন থেকে ছিলাম পাঠাইছিলাম শর্ট ভাগ মতো পড়ে নাই আগামীতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্যান্ডেল আরো বাড়ানো হবে আগামীতে আগামী মাহফিলের তারিখ সতেরো আঠারো উনিশে নভেম্বর সতেরো আঠারো উনিশে নভেম্বর তিন চার পাঁচ অগ্রহায়ণ সতেরো আঠারো উনিশে নভেম্বর তিন চার পাঁচ অগ্রহায়ণ তারিখ লিখে নেন মনে রাখেন ক্যাসেট করেন একে অপরকে দাওয়াত লাগাবেন এবং আশার নিয়ত করেন হাত উড়ান আল্লাহ হাত নামান পাঁচ নম্বর ঘোষণা মোনাজাতের পর তাড়াহুড়া করবেন না ধীর স্থিরভাবে মাল সামানা নিয়া গাড়িতে উঠবেন এক গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করবেন না এক গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করবেন না পুলিশ ভাইদেরকে বলছি আপনারা মহাফিলের ইন্তজাম রক্ষার্থে আসছেন আমার গাড়িগুলি পার করে দিয়ে বিদায় হবেন প্রশাসনের পুলিশ ভাইদেরকে বলছি আমার গাড়িগুলি পার করে দিয়ে আপনারা বিদায় হবেন কেউ কাউকে ওভারটেক করবেন না ধীর ভাবে যাবেন সময় এক ঘন্টা বেশি লাগুক সময় এক ঘন্টা বেশি লাগুক অসুবিধা নাই যান মাল সময় এর চাইতে জিনের দিনের ইয়ে, জীবনের মূল্য অনেক বেশি সাত নম্বর ঘোষণা গাড়িতে কেউ স্লোগান দেবেন না শুধু জিকির আজকার করবেন নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব অবাসিরিল মুমিনিন এই দোয়া পড়বেন কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমরা রসুলপুর দরবার শরীফে গেছিলাম কোন স্লোগান নাই আট নম্বর ঘোষণা বর্তমানে আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কোন রাজনীতি করি না আমি অন্ধ মানুষ আমি আমার এর সংগঠন অরাজনৈতিক সংগঠন সুতরাং কেউ যদি রাজনৈতিক ইয়েতে টানে আমাকে বা আমাদের সংগঠনকে তাহলে সে ভুল করবে এইবার সব করব আমি এই তিন দিনে যারা মুরিদ হয়েছেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার তারা দাঁড়ান সবক বুঝিয়ে নেন চার জানি হইয়া কেবলামুখী হইয়া বসবেন মেয়ে লোকরা নামাজের কায়দায় চার জানু হয়ে কেবলামুখী হয়ে বসবেন মেয়ে লোকরা নামাজের কায়দায় বসবেন পুরুষরা মধ্যম আওয়াজে মেয়ে লোকরা চুপে চুপে সবক আদায় করবেন আলহামদু একবার কুলু আল্লাহ তিনবার দরুদ শরীফ এগারো বার আস্তফরুল্লাহ এগারো বার পড়বেন অতপর আল্লাহ তালাকে হাজির নাজির জেনে কলমের দিকে ধ্যান করে বামের স্থলের দুই আঙুল নিচে কল্প এদিকে ধ্যান করে একশো বার সোহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো আল্লাহ আকবর পাঁচশো বার কমপক্ষে একশো বার লাহ সবক আদায় করবেন বাম কাঁধে লা ডান কাঁধে ইলাহা কলবের পরে ইল্লাহ বাম কাঁধে লা ডান কাঁধে ইলাহা কলমের পরে ইল্লাহ জরফ লাগাইবেন মেয়ে লোকের জরফ লাগবে না পুরুষরা জরফ লাগাবেন হ্যাঁ এই প্রথম সবকে যদি মোনাজাতে কান্না আসে তাহলে দুই নম্বর সবক পাবেন সবকের বই আছে অজিফার বই যাওয়ার সময় বই নিয়ে যাবেন অজিফার বই হ্যাঁ আমার সাথে সাথে মস্কে করুন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ الحمد لله الحمد لله লাইলা জিকির করার সময় খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাহবুদ নাই এই খেয়াল করবেন লাইলা আল্লাহ لا إله إلا الله محمد رسول الله এই প্রথম সবক ক্লাস ওয়ানের ছাত্র মাদ্রাসায় ভর্তি হইলেন স্কুলে যেমন ক্লাসিফিকেশন আছে মাদ্রাসায়ও আছে ঠিক তরিকতের লাইনেও আছে আপনারা প্রথম ক্লাসের ছাত্র হয়ে গেলেন সাপ্তাহিক হালকা করবেন যেখানে হালকা নাই সেখানে গঠন করিয়া লইবেন হাজিরা খাতা যেখানে নাই হাজিরা খাতা নিয়ে যাবেন চল্লিশ টাকা দিয়া হাজিরা নেবেন কেন্দ্র থেকে অডিটর পাঠানো হবে না আগে আমিরুল মারা কাজে লাগছে এখন সে প্রস্তাব দিয়েছে কেন্দ্র থেকে অডিটর পাঠাইতে হবে অডিটর যাবে বসে এই এক নম্বর সবকে যারা এক বছর ছিলেন তারা দাঁড়াবেন আর দুই নম্বর সবকে যারা সবক আদায় করে নাই তারা তারা নতুন করে নেবেন দাঁড়ান যারা দাড়ি কামান তারা সবক নিয়েন না বসে যান রসুল্লাহর গলায় সুই লাগাবেন আর সবক আদায় করবেন তা তো হইতে পারে না তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দুইশো বার লাহ ইল্লাহ চারশো বার ইল্লাহ ইল্লাহ সবার আল্লাহ আল্লাহ আল্লাহ এক জরবি জিকির করবেন আলেমরা দুই জরবি করতে পারেন আল্লাহু আল্লাহ আমি মাস্কে করে দিচ্ছি লাইলা ইল্লাল্লাহ إله إلا الله محمد رسول الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله অনেকে হালকা জিকিরের মধ্যে বয়ান বেশি করে জিকির কম করে অধিকাংশ কর্মীদের এই অভ্যাস এটা নফসের রোগ ব্যাতের আঘাত ছাড়া ব্যাত মারা ছাড়া এই রোগ দূর হবে না যদি আমি আবার ধরতে পারি ঠিক ব্যাত লাগাবো এ ওয়াজের কামড় কা এত ঘর কা মুরগি ডাল বরাবর ঘরের মুরগি প্রত্যেক দিন ডাইলের মতো তুমি মহল্লা আমির বা তুমি প্রত্যেকদিন জিকির করাও তুমি অল্প কিছু ফজিলত বলিয়া জিকির করাই দেবা তোমার লম্বা সড়ো বয়ানের দরকার কি Ah, বছর যারা এই দুই নম্বর জাল টুপি যাদের আছে তারা বর্ষণী পীরের রঙে রঙিন হইতে না পারলে কাম বিক্রি কি পীরের মাথায় পাঁচকলি টুপি তোমার মাথায় চাল টুপি এই কপাল পড়া পীরের রঙে রঙিন হতে হবে প্রথমে তুমি পীরের রঙে রঙিন হও এরপরে রসুলের রঙে রঙিন হও এরপরে আল্লাহ রঙ্গি রঙ্গি নাও হ্যাঁ এক নম্বর দুই নম্বর সবক কিছু কিছু আদায় করতে হবে এই দুই নম্বর সবক মৃত্যু পর্যন্ত থাকবে দুই নম্বর সবক সারা যাবে না দুই নম্বর সবক এ ছাড়া যাবে না এ মৌত পর্যন্ত থাকবে মনে রাখবে এক নম্বর দুই নম্বর কিছু আদায় করিয়া মৃত্যু মোরাকাবা করবেন মনে করবেন আমার মৃত্যু উপস্থিত হয়ে গেছে আমি মৃত্যুর বিছানায় শুইছি একজন মৃত্যু যাত্রীর অবস্থা কি হয় তাই খেয়াল করবেন করিয়া মনে করবেন আমাকে কবরে শোয়াইছে আমার আত্মীয় স্বজনরা যার যার বাড়িতে চলিয়া গেছে এখন আমার উপায় কি আমি আল্লাহকে ডাকতে থাকি এই বলে নিঃশ্বাস বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবেন যাদের হাড়ের রোগ আছে তারা অল্প করবেন যতক্ষণ পারেন ক্ষমতার বাইরে কিছু করতে বলা হয় নাই ধরেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Pastor. Bosse. এইভাবে একুশ দম সবক আদায় করবেন একুশ দম একুশ দম সবক আদায় করবেন এইভাবে বসেন একুশ দম আদায় করবেন হালাল খানা খাইয়া হালাল খানা খাইয়া গাড়ি বাড়িতে খাস পর্দা করিয়া যারা এই তিন নম্বর সবক আদায় করতে পারবে আমার মুর্শিদ কেবলা বলেন তার ছত্রিশ কোটি লঙ্কুপের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাবে বলে তিন নম্বর সবকে পুরো এক বছর ছিলেন তারা তারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর সবক কিছু কিছু আদায় করবেন মৌতের সময় মালাকুল মৌ যখন আসবে তখন সবকের নকশাগুলি যাতে চোখের সামনে বাইশে ওঠে কিছু কিছু আদায় করবেন প্রাইমারি স্কুলে যেমন পড়ায় দেখেন না বারো লক্ষে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চারি বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চৌরাশি এই জোরে জোরে পরে আর লেখে এর কারণ কি অঙ্ক কষ্টে যখন বসে চৌরাশির চার হাতে থাকে আট একটার জায়গা মতো মিলিয়া যায় তদ্রুপ যারা আল্লাহ জিকির করবেন কবরে গেলে জায়গা মাত্র মিলিয়া যাইবে আল্লাহ পাক বলবেন লাখ বুনিয়া হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই লাহাজান মানা আল্লাহ তোমার সাথেই আছেন কোন চিন্তা নাই হ্যাঁ শ্বাস টানতে ইলাহা সারতে ইল্লাহ বা সারতে লাইলা টানতে ইল্লাল্লাহ যা পক্ষীদের সুবিধা হয় স্বাভাবিকভাবে নিঃশ্বাস করবেন প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি করতেছি কিন্তু এরকম করবেন না এতে মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে আমার কথা কি বুঝতে বুঝে আসছে আমি যেভাবে দেখাইতেছি সবসময় এভাবে করলে মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে স্বাভাবিকভাবে শ্বাস করবেন শুধু খেয়াল করলেই হবে টানতে লাহা সারতে ইল্লাল্লাহ الله حاضرين ناظرين বসেন এই চার নম্বর সবকে যারা এক বছর ছিলেন তারা তারা কিছু কিছু আদায় করবেন প্রথম থেকে প্রথম থেকে কিছু কিছু আদায় করবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এইবার পাঁচ আন ফাঁস আউয়াল পাসান ফাঁস দুয়ম অনেকে বলে পাসান পাস এটা কিন্তু ভুল এটা ফার্সি শব্দ পাস আন ফাস শব্দটা শব্দটা কি পাস আন ফাস নিঃশ্বাসের হেফাজত নিঃশ্বাসের রক্ষণাবেক্ষণ পাসান পাস বললে কিন্তু ভুল হবে পাস অ্যান্ড ফাস হ্যাঁ আর তিন নম্বর সবকের নাম হাফসে দম দম রকনা দম ঠেকানো হ্যাঁ এবার শ্বাস টানতে আল্লাহ সার্তি হুক আল্লাহ হাজিরি আল্লাহ হাজিরি বসে এখন মোরাকাবার সবক আর দাঁড়ান লাগবে না বসে বসে নেবেন স্কুল গেল কলেজ গেল কলেজের শুরু দেওয়ার মালিক তুমি বসেন বসেন মনে খেয়াল করবেন আল্লাহ পাক যেন বলতেছেন বান্দা তুমি কি দেখো না আমি তোমার দিকে তাকাইয়া আছি আসতে ইচ্ছা করিয়া যদি কেউ একটা শীতকার দাও কমপক্ষে সাত হাজার বছর জাহান নামে জ্বলা লাগবে হ্যাঁ দুই নম্বর মোরাকাবার সবক সময় কম আর আমারও কষ্ট হইতেছে পাইনামা তুগাল্লু তোমার মুখ তুমি যেদিকে ঘুরাও সেদিকেই আমার কুদরতি চেহারা আমার কুদরতি মুখ আশেখ যখন মাসুক পায় মুখের সাথে মুখ মিলায় বসে তেলাওয়াতের সময় অহুয়া মাহকুম আর মোরাকাবার সময় আনা মাহকুম আনা মাহকুম আইনা মাহকুন্তুম বান্দা তুমি কি দেখো না যে আমি তোমার সাথে মিশিয়ে আছি তোমার সঙ্গে মিশিয়ে আছি আমি বসেন নূরে পাস আন ফাস নূরে পাস আন ফাস নূরে পাস আন ফাস নূরের সমুদ্রের মধ্যে বসছি নুরুল সমুদ্রে আবুডুবু খাইতেছি আসন দিয়া বসবেন বা হাঁটুর সাথে নাক মিলাবেন হয় বেটা থাম সিলাসিলি করিস কেন হাঁটুর সাথে নাক মিলাবেন আস্তে আস্তে মাথাটা উঁচু করবেন আর মনে করবেন আল্লাহর নূর আমি গ্রহণ করিতেছি এইভাবে মাথা খাড়া করিয়া ডান দিকে নিঃশ্বাস ফেলবেন এইভাবে কমপক্ষে একুশ দম করবেন এইটা নূরে পাসান ফাঁস অফি আনফুসিকুম আফালা তুবুসিরু বান্দা তুমি কি দেখো না যে আমি তোমার মধ্যেই আছি আকিতে জমিয়েছি তোমার রূপ জবানে জিকির রয়েছে লেগে আমার হৃদয় তোমারই ঠিকানা যাইতে তুমি পারো কি ভেগে মোরাকাবার শেষ মোশাদার সবক আমভাবে বাতানো হবে না বসেন একটা ঘোষণা বাকি আছে সেটা হল এই কারো কোনো হারানো মাল পাইলে স্টেজে জমা দিয়ে যাবেন দুই নম্বর চাল ডাল খড়ি বদনা এগুলি যদি কেউ রাইখে যাইতে চান ওই মাদ্রাসার বারান্দা রেখে যাবেন এখানে আশেপাশে ফেলাই তুলে টোকাই পাটিরে নিয়ে যাবে ছেলে পেলে কুড়ায় নেবে মনে রাখবেন আর মাহফিলের খরচ বাবদ কিছু যদি দিতে চান স্টেজে রেখে যাবেন আলহামদুল শরীফ একবার কুলু আল্লাহ শরীফ তিনবার দরুদ শরীফ এগারো বার পাঠ করুন কবর কবরবাসীদের জন্য সবাই পড়েন সবাই পড়েন বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমি ছয়বার মোসাবার চেষ্টা করেছি আপনাদের সাথে মোসাবা করেছি এরপরও যদি কেউ মোসাবা করতে না পারেন এটা আমার অপারগতা আমার করার কিছুই নাই দোয়া করতেছি সবার জন্য আর কেউ মোসাবা করতে আসবেন না মাহফিলের খরচ দিতে চাইলে স্টেজে রেখে যাবেন লোকজন নিয়ে যাবে এখানকার মাদ্রাসালারা নিয়ে যাবে আল্লাহ আমি আল্লাহ আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم وتحب العفو فاعف عنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعنا بالعلم وزينا بالعلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية মাওলা গো এখানে যা কিছু পড়েছি তুমি কবুল করিয়া নাও জনাবে রসুল্লাহ রূপাকে আদিয়ে পৌঁছে দাও তাম নবী রসুল গৌস কুতুবলিয়া আবদাল চার তরিকার মার্শাকদের উপর আদিয়ে পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু ভাই বোন মামা মামি চাচা চাচি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের উপর আদিয়া পৌঁছে দাও আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ এই মজলিসে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ যার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে আর কবরে কান্দাইও না আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় যারা দান খায়রাত করছে করতেছে তাদের মুর্দা ব্যক্তি যারা তাদেরকে কবরে মাফ করিয়ে দাও আসরে মাফ করিয়ে দিও জান্নাত বার্ষি করিয়ে দিও আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়ে নাও আমাদের সকলকে কবুল করি ফেলো Mm-hmm. আল্লাহ আমাদের নেক হায়াত দাও নেক আমলের তৌফিক দাও সুস্থতা দান করো আল্লাহ সুস্থতা দান করো ইমানের সাথে কাতেমাবিল কায়ের করিও আমলে তরক্কি দাও ইমানের তরফ কি দাও হেদায়ত হেকমত দান করো এলে মামুল দান করো আল্লাহ আমাদের আহাল পরিবারকে কবুল করিয়া নাও আমাদের আহাল পরিবারকে কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ আমাদের আওলাদ পর্যন্ত যারা আছে তাদেরকে কবুল করিয়া নাও আমাদের রিস্তাদার যারা আছে তাদেরকে কবুল করিয়া নাও আমার তাসলিমকে কবুল করো তাসলিমকে কবুল করো আল্লাহ তাকে সুস্থ জীবন দাও এলে মামল হেকমত হেদায়ত দান করো আল্লাহ ইফতেখারকে কবুল করো আল্লাহ আমার বংশধরকে কবুল করো আমার বংশধরকে কবুল করো আমার উত্তর সুরীদেরকে কবুল করো আমার উত্তর সুরীদেরকে কবুল করো আল্লাহ উম্মে তাসলিমকে কবুল করো আল্লাহ উম্মে তাসলিমকে কবুল করো আমার সাথে সাথে সেও কষ্ট করেছে আল্লাহ তাকে উত্তম যা খায়ের দান করো ওগো খোদা তমাম বিশ্বের মুসলমানকে এক করে দাও তমাম বিশ্বের মুসলমানকে এক করে দাও তমাম বিশ্বের মুসলমানকে এক করে দাও ইউদিন আসরাতের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দাও ইহুদিন সারা উঠে পড়ে লেগেছে দিনকে ধ্বংস করার জন্য মৌলভু সারাদের গর্বকে খর্ব করে দাও আমাদের কি মেয়েদের সৈনিক বানাও আমাদের ইমাম মেহেদির সৈনিক বানাও আমরা যদি নাও পাই আমাদের সন্তানদেরকে বানাও আল্লাহ এই মজমাকে কবুল করিয়া নাও আল্লাহ ঘরে ঘরে নামাজের আমল জারি করিয়ে দাও কোরআন তেলাহতের আমল জারি করিয়ে দাও জিকিরের আমল জারি করিয়ে দাও দাওয়াতের আমল জারি করিয়ে দাও আল্লাহ রহমানুর রহিম আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো এখানে তো কিছুই ছিল না তুমি রহমাতের সোয়া দিয়ে দিয়ে এই পর্যন্ত এনেছ আল্লাহ এই মাদ্রাসায় মসজিদে জমি জমা দিয়া টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করো তাদের মুর্দা ব্যক্তিদেরকে মাফ করো রহমানুর রাহিম এলাকাবাসীকে কবুল করো এই এলাকাবাসীকে কবুল করো যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করো আল্লাহ আমি আর কি বলবো তোমার শুক্রিয়া আদায় করার ভাষা নাই দোয়া মানতে জানি না বিমানতা আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وصلى الله تعالى على خير يا الله আসমানি বালা আসমানি নিয়ে যাও জমিনি বালা জমিনে দাপন করে দাও খেতে খোলায় বরকত দাও ঘরে বাইরে শান্তি দাও খেতে গোলায় বরকত দাও ঘরে বাইরে শান্তি দাও ঘরে দিনের আওয়াজ জারি করে দাও বদিনকে খতম করে দাও বদিনকে খতম করে দাও ঘরে ঘরে দিনই আওয়াজ জারি করে দাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلي أصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين